خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله সামনে চল ও ভাই সামনে চল ওসামারি বীর সৈন্য দলবল সামনে চল ও ভাই সামনে চল ওসামারি বীর সৈন্য দল বল সামনে চল ও ভাই সামনে চল ওসামারি বীর সৈন্য দল বল পাঠিয়েছে প্রভু মোদের শক্তি দিয়ে সামনে চলো ভাই সামনে চল সামনে চল ও ভাই সামনে চল তুষামারি বীর সৈন্য দল বল সামনে চলো ভাই সামনে চল উষা বীর সৈন্য দল বল পাঠিয়েছে প্রভু মোদের শক্তি দিয়ে সামনে চলো ভাই সামনে চল তোল রে হাতে তোলাবার হাইদারি সে জুলফিকার বিশ্ববাসী দেখো ফের বাজুর তাকত মুসলিমা বিশ্ববাসী দেখুক বাজুর তাকত মুসলিমা তোলরে হাতে দোলাবার হায়দারি সে জুলফিকার বিশ্ববাসী দেখুক বাজুর তাকত মুসলিমা কাপুক তোদের চরণ তল কাপুক তোদের চরণ তল কাপুক কোন তল সামনে চল ও ভাই সামনে চল উষা মারিবি সৈন্য বল সামনে চল ও ভাই সামনে চল উষা মারিবি সৈন্য বল পাঠিয়েছে প্রভু মোদের শক্তি দিয়ে সামনে চল ও ভাই সামনে চল যারা জানে মরতে ভাই তাদের কোনো মৃত্যু নাই বক্ষে যাদের মৃত্যু ভয় হবে হবে তাদের লা যারা জানে মুখে যাদের মৃত্যু ভাই হবে হবে তাদের যারা জানে মরতে ভাই তাদের কোনো মৃত্যু নাই পক্ষে যাদের মৃত্যু ভাই হবে হবে তাদের শাহাদাতে ধন্য জীবন শাহাদাতে ধন্য জীবন জোরাওয়াজে বল রে বল সামনে চলো ভাই সামনে চল উষা মারিবি সৈন্য দলবল সামনে চল ও ভাই সামনে চল উষা মারিবি সৈন্য দলবল পাঠিয়েছে প্রভু মোদের শক্তি দিয়ে সামনে চল ও ভাই সামনে চল বিশ্বব্যাপী যাচ্ছে পুনঃ যাচ্ছে রে সেই মুসলমান মুর্দা নহে গুরদা তাজা সিংহরিদয় হৃদয় মমিনা বিশ্বব্যাপী যাচ্ছে পুনঃ যাচ্ছে রে সেই মুসলমান গুরদান হে গুরদাতা দাসিন হৃদয় মুমিনা বিশ্বব্যাপী ডাকছে বলো ডাকছে সেই মুসলমান গুরদান হে গুরদাতা দাসিন হৃদয় মুমিনা খোদার নূরের মশালেরা খোদার নূরের মশালেরা জ্বলবে বলো জ্বলবে আবার সামনে চলো ভাই সামনে চল উসামারিবি সৈন্য দলবল সামনে চল ও ভাই সামনে চল উসামারিবি সৈন্য দলবল পাঠিয়েছে প্রভু মোদের শক্তি দিয়ে সামনে চল ও ভাই সামনে চল সামনে চল ও ভাই সামনে চল উসামারিবি সৈন্য দলবল সামনে চল ও ভাই সামনে চল সৈন্য দলবল সামনে চল ও ভাই সামনে চল